পারেন পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস আর মুসলিম শরীফের মধ্যেও দেখতে পারেন শত্রু হাইফেন শত্রু হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার নশো ছিষট্টি মুসলিম শরীফের মধ্যেও দেখতে পারেন শত্রু হাইফেন এক হাজার নশো ছিষট্টি ব্র্যাকেটের মধ্যে তবে এই হাদিস এমনই একটি হাদিস যে এতে কোনো সন্দেহ নেই অকাট্য সহি এবং সত্য হাদিস হাদিসটির অর্থ হচ্ছে এই যে আনাস রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি সাদা কালো রঙের দুটি শিংওয়ালা বকরির দ্বারা কুরবানি দিয়েছিলেন তিনি নিজের পা তাদের ঘাড়ের পাশে রেখে বিসমিল্লা আল্লাহ আকবর বলে নিজ হাতে জবাই করেছিলেন সম্মানিত মুসলিম সমাজ এতে আমরা বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম নিজে কুরবানি দিয়েছেন এবং নিজ হাতে সেই কুরবানি জবাই করেছেন তো এখানে রসুল্লাহ সাল্লাহ ইসলামের কুরবানির কথা উল্লিখিত হয়েছে এতে ছাগলের কথা উল্লিখিত হয়েছে যে ছাগল কুরবানি দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সকল ওলামাই ইসলাম এই বিষয়ে একমত যে কুরবানি গরু উট বা ছাগলের দ্বারা দেওয়া চলবে আর অন্যান্য জীবজন্তুর দ্বারা কুরবানি দেওয়া যাবে না কেউ যদি হরিণ কুরবানি দেয় কেউ যদি অন্যান্য জীবজন্তুর কুরবানি দেয় এই চতুষ্পদ গৃহপালিত এই জীবজন্তু বাদে তাহলে সেগুলি কুরবানি হবে না তবে যে সমস্ত জন্তুর কুরবানি দেব যেমন ছাগল গরু উঠ আর গরুর সঙ্গে সঙ্গে মহিষের কথাও বলেছি আমি এদের বয়স কত হতে হবে আমাদের সমাজে সাধারণত বলে থাকে যে দাঁতা যেন হয় তবে যারা দাঁতের কথা তুলে ধরেন তারা বাতের কথা তুলে ধরেন ঠিকই কিন্তু আমি তাদেরকে বাধা দিতে পারবো না তবে বেশিরভাগ ওলামাই কেরাম বেশিরভাগ ওলামাই কেরাম এই বিষয়ে যে সমস্ত কথা বলেছেন সেগুলি হলো এই যে ছাগলের বয়স এক বছর পূর্ণ হতে হবে এক বছরের ছাগল কুরবানি দেওয়া যাবে গরু এবং মহিষ দুই বছরের পূর্ণ হতে হবে সুতরাং যে গরু যে মহেশ দুই বছরের পূর্ণ হয়ে গেছে সেই গরুর বা মহিষের কুরবানি দেওয়া যায় হবে উঠ কমসে কম পাঁচ বছরের হতে হবে যে উঁটটির বয়স পাঁচ বছর হয়ে গেছে সেই উঁটের দ্বারা কুরবানি জবাই করা যায় হবে তবে একটি কথা এখানে জেনে রাখা দরকার যে দুম্বা মোটা তাজা হলে ছয় মাস পেরিয়ে গেলে সেই দুম্বা কুরবানি দেওয়া যথেষ্ট হবে বা সেই দুম্বার কুরবানি দেওয়া জায়েজ বলে গণ্য করা হবে সুতরাং আমরা শরীয়তকে সামনে রেখেই কুরবানি দেওয়ার চেষ্টা করব ইসলামী শরীয়তে পশু জবাই করার জন্য তিনটি শর্ত রয়েছে এক নম্বর শর্ত হচ্ছে যে জবাইকারী ব্যক্তি যেন মুসলমান হয় জবাইকারী ব্যক্তি যেন মুসলমান হয় অবশ্য আহলে কিতাবের জবাই করাও খাওয়া বৈধ খাওয়া জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে যেমন কি রসুল্লাহ সাল্লাহাম জবাই করার সময় বিসমুল্লা আল্লাহ বলেছিলেন আর পশুর খাদ্যনালী শ্বাসনালী ও গলায় অবস্থিত অন্যান্য রব ভালোভাবে কাটতে হবে এগুলো কেটে জবাই করা হবে তাহলে জবাইয়ের পদ্ধতি হলো কি বা শর্ত হলো কি এই তিনটি বিষয় খেয়াল রাখতে হবে এক নম্বর যেন জবাইকারী মুসলমান হয় দুই নম্বর জবাই করার সময় আল্লাহর নাম যেন উচ্চারণ করা হয় আর তিন নম্বর হল যে জবাই করার সময় পশুর শ্বাস নালী ও গলায় যে সমস্ত রগ মোটা রগ রয়েছে সেই রগগুলিও কাটতে হবে তাহলে এইভাবে কোরবানি জবাই করা উচিত আর অন্যান্য জন্তু যখন আমরা গোস্ত খাওয়ার জন্য জবাই করব তাতেও এই শর্তগুলি থাকা দরকার সম্মানিত মুসলিম সমাজ যারা কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে তারা যেন কুরবানি দেওয়ার চেষ্টা করে আর এর দ্বারা আল্লাহ তালার নৈকট্য লাভের ইচ্ছা রাখবে কুরবানি কুরবানির বেশি উত্তম পশু হচ্ছে এক নম্বর উট তারপর হচ্ছে গরু যদি এটা পরিপূর্ণ এক ব্যক্তির পক্ষ থেকে হয়ে থাকে তারপর ভেড়া ভেড়ার পর হচ্ছে ছাগল ছাগলের পর উটের এক সপ্তম মানে উটের সাত ভাগের এক ভাগ বা গরুর সাত ভাগের এক ভাগ সাতজন মিলে একটি গরু বা একটি উঁট কুরবানি দিতে পারে সাতজন মিলে একটি উঁট বা একটি গরু কুরবানি দেওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই আর কুরবানির গোষ্ঠ আমরা খেতে পারি আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়াতেমুল বাইস আল ফাকির অতপর এতে থেকে তোমরা খাও এবং বিপন্ন অভাবগ্রস্ত নিঃস্ব ব্যক্তিকে খেতে দাও আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফাকুলু অদ্দাখিরু অতাসাদ্দাকু এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসছে যে তোমরা নিজে খাও জমা রাখো এবং অপরকেও দান করো সুতরাং কুরবানির মাংস থেকে নিজে খাবে আর দান করবেন আর জমাও রাখবেন পরেও খেতে পারেন এক মাস পরেও খেতে পারেন ছ মাস পরেও খেতে পারেন তো ওলামাই কিরাম ওলামাই কিরামগণ বলেছেন এই বিষয়কে কেন্দ্র করে যে এই কোরবানের গোষ্ঠ তিন ভাগ করে এক ভাগ নিজে খাবে এক ভাগ বিতরণ করবে আর এক ভাগের সাদকা দিবে ওলামাই কেরাম এই মতটি পোষণ করেছেন যে এক তৃতীয়াংশ নিজে ভক্ষণ করবে আর এক তৃতীয়াংশ উপহার দেওয়ার জন্য নির্ধারিত করবে আর অন্য এক তৃতীয়াংশ সাদাকা হিসাবে দান করবে কসাইকে তা পারিশ্রমিক হিসাবে সেই পশুর মাংস দেওয়াও নিষেধ অর্থাৎ কুরবানি যে একজন লোক জবাই করে দিবে বা কেটে কুটে দিবে তো তাকে পারিশ্রমিক হিসাবে এই কুরবানির গোষ দিবেন তো এটা বৈধ নয় হ্যাঁ তাকে সাটকা করতে পারেন কিন্তু যে সে যদি খেটে সে কষ্ট করেছে সে খেটেছে তো তাকে আপনি আলাদাভাবে পয়সা দেবেন কুরবানির গোস্ত মজুরি হিসাবে দেওয়া যাবে না সুতরাং এ